ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে যখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর কন্যা হাফসা রদিল্লাহ তাল্লাহা খুনাইস ইবনু হুজাইফা সাহামির মৃত্যুতে বিধবা হলেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন এবং মদিনায় ইন্তেকাল করেন উমর ইবনুল খতাব রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি উসমান ইবনু আফান রদিল্লাহ তাল্লাহ্ন এর কাছে গেলাম এবং হাফসাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলাম তখন তিনি বললেন আমি এ ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখি এরপর আমি কয়েক রাত অপেক্ষা করলাম তারপর আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন আমার কাছে এটা প্রকাশ পেয়েছে যে যেন এখন আমি তাকে বিয়ে না করি উমর রদিল্লাহ তাল্লাহ্ন বলেন তারপর আমি আবু বকর সিদ্দিক রদিল্লাহ তাল্লাহ্ন এর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বললাম যদি আপনি চান তাহলে আপনার সঙ্গে উমরের কন্যা হাফসাকে বিয়ে দেই আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন নীরব থাকলেন এবং প্রতি উত্তরে আমাকে কিছুই বললেন না এতে আমি উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর চেয়ে অধিক অসন্তুষ্ট হলাম তারপর আমি কয়েক রাত অপেক্ষা করলাম তারপর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম হাফসাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন এবং হাফসাকে আমি তার সঙ্গে বিয়ে দিলাম এরপর আবু বকর রদিল্লাহ তালাহু আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন সম্ভবত আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আপনি যখন হাফসাকে আমার জন্য পেশ করেন তখন আমি এর কোনো উত্তর দেইনি উমর রদিল্লাহ তালাহু বলেন আমি বললাম হাঁ আবু বকর রদিল্লাহ তালাহু বললেন আপনার প্রস্তাবে সাড়া দিতে কোনো কিছুই আমাকে বিরত রাখেনি এছাড়া যে আমি জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাফসার বিষয়ে উল্লেখ করেছেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর গোপন ভেদ প্রকাশ আমার পক্ষে কখনো সম্ভব হয় নাই যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ব্যাপারে চিন্তাভাবনা ত্যাগ করতেন তাহলে আমি হাফসাকে গ্রহণ করতাম